অশ্বরাজির যারা তাদের পায়ের আঘাতে খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত করে যারা অভিযান চালায় আক্রমণ করে প্রত্যুষে প্রভাতে এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে এরপর ঢুকে পড়ে শত্রু দলের অভ্যন্তরে এই বিষয়গুলোকে আল্লাহ সুবাহতালা গুরুত্ব উপস্থাপন করার জন্য কসম করে উপস্থাপন করেছেন এরপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা জালিকালা শাহিদ এবং এই বিষয়টি মানুষ নিজেই জানে সে নিজেই এই বিষয়ে অবহিত ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরিলা সাদিদ এবং মানুষের ভালোবাসা আসক্তি এটা হচ্ছে ধন সম্পত্তির প্রতি মানুষ অবশ্যই ধন সম্পত্তির যে আসক্তি সেই আসক্তিকেই প্রবল হিসেবে অনুভব করে থাকে আফালায়া আলামু ইজাবু সিরামা ফিল কবুর ওয়াহুসিলামা ফি সুদুর ইন্না রব্বাহুম বিহিম ইয়ৌমা ইজিল্লা খাবির আল্লাহ বলছেন তবে কি এই মানুষ সেই বিষয় সম্পর্কে জানে না সেই বিষয়গুলো সম্পর্কে সে কি অবহিত নয় যখন কবরে যা আছে সেই বিষয়গুলোকে উঠানো হবে এবং অন্তরে যা আছে সেই বিষয়গুলোকে প্রকাশ করে দেওয়া হবে এবং সেই দিন যা ঘটবে সেই বিষয়ে তাদের রব খুব ভালোভাবেই জানেন এবং তিনি সেই বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই অবগত রয়েছেন এই সুরাতে আলোসুবাহতাল্লাহ তিনি প্রথম দিকে বেশ কয়েকটি আয়াতে একটি দৃশ্যকে উপস্থাপন করেছেন খুবই শক্তিশালী একটি দৃশ্য এবং এর পরবর্তীতে সম্পূর্ণ বিপরীত আরেকটি অবস্থান দুনিয়ার বিপরীতে আখিরাতের কিছু চিত্রকে আল্লাহ সুবাহতাল্লাহ উপস্থাপন করে এই সুরাটির মাঝখানে কিছু বক্তব্য পেশ করেছেন যে কথাগুলো হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি ইলাকানুর নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ এবং মানুষ নিজেই এই বিষয়টি খুব ভালোভাবে জানে আর মানুষের আসক্তি হচ্ছে কেবলমাত্র ধন সম্পত্তির প্রতি আল্লাহ সুবাহতাল্লাহ এখানে শেষের দিকে এমন এক দিনের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন যেই দিন কবরে যা কিছু রয়েছে সেই বিষয়গুলোকে নিক্ষেপ করা হবে কোনো ধরনের বিশুদ্ধ বা পরিশোধন করা ছাড়াই ঠিক একইভাবে মানুষের অন্তরে যা কিছু লুকানো রয়েছে সেই বিষয়গুলোকেও প্রকাশ করে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে একদিকে কবর উন্মুক্ত হয়ে লোকেরা যেভাবে কেয়ামতের ময়দানে জড়ো হয়ে যাবে ঠিক সেভাবে প্রত্যেক মানুষের অন্তরে যা কিছু গোপন রয়েছে যা যে বিষয়ের প্রতি মানুষের আসক্তি সেই বিষয়গুলোকেও কোনো রকম বিশোধন বা পরিশুদ্ধ করা ছাড়াই প্রকাশ করে দেওয়া হবে এটাকে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়াহুসিলা ফি সুদুর তাহসিল বা প্রকাশ করে দেওয়া এবং যা কিছু প্রকাশ করে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোকে একত্র করা জড়ো করা সমাবেশ করা বিষয়গুলো অনেকটা এরকম মনে হতে পারে যে দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করেছে সেই বিষয়গুলো যেন ফসল সমতুল্য একদিকে আল্লাহ সুহামতাল্লাহ কবর থেকে সমস্ত মানুষদেরকে উত্তোলন করছেন তাদেরকে একত্রিত করছেন জড়ো করছেন আবার মানুষের অন্তরে যা রয়েছিল মানুষ সারা জীবন ভরে সারা জীবন ধরে তার অন্তরে যা কিছু জমা করেছে যে বিশ্বের প্রতি তার আসক্তি আকর্ষণ ছিল সব কিছুকেই আল্লাহ সুহামতাল্লাহ একটি ফসলের মতো একত্রিত করে জমা করবেন উপস্থাপন করবেন প্রকাশ করবেন সুরার শুরুতে আল্লাহ সুহামতাল্লাহ এমন এক দৃশ্য আমাদের সামনে উন্মুক্ত করেছেন যেই দৃশ্য আরবের সেই বেদুইন এবং আরববাসীদের জন্য খুবই পরিচিত একটি দৃশ্য তারা মরুভূমিতে ছুটে বেড়াতো তারা ছিল দক্ষ অশ্বারোহী এবং কখনো কখনো তারা তাদের ঘোড়ার বাহিনী নিয়ে তাদের অশ্ববাহিনী নিয়ে শত্রুদের উপর হামলা পরিচালনা করত আক্রমণ পরিচালনা করত কিংবা কখনো কখনো তারা কাফেলা লুট করত সেই দৃশ্যের ঝলক আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন অত্যন্ত শক্তিশালী এবং সচিত্র বর্ণনার সঙ্গে আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন ওল দিয়াতি দবহান ফাল মুরিয়াতি খাদহান ফাল মুগিরাতি সুবহা ফাসার নবিহি নাকা ফাওয়াসত নবিহি জামা ঝলক সেই সমস্ত অশ্বের যারা ধ্বংসযজ্ঞ সাধন করার জন্য ঊর্ধ্বশ্বাসে প্রবল বেগে ধাবমান হয় ছুটে যেতে থাকে যারা প্রত্যুষে প্রভাতে এবং অসতর্ক অবস্থায় শত্রু বাহিনীর উপর আক্রমণ করে এবং যখন তারা অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলে সেই সময় পাথরময় পথে তাদের ঘুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় অতর্কিত হামলায় চতুর্দিকে ধুলা নিক্ষিপ্ত করে সমস্ত পরিবেশকে করে তোলে ধুলিময় এবং উত্তেজনাপূর্ণ প্রতিরোধ এবং শক্তিতে তারা ঢুকে পড়ে শত্রু দলের অভ্যন্তরে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আরবের সেই বেদুইন বা মরুচারী লোকেদের সামনে অত্যন্ত পরিচিত একটি পরিবেশ ছিল তারা সেই সর্বাত্মক প্রচেষ্টা অশ্বরাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোরবেলায় সারা রাত আক্রমণের অপেক্ষায় থেকে প্রত্যুষে যখন তারা আক্রমণ পরিচালনা করত শত্রুবাহিনীর উপর জাহিলিয়াতের সময়ে সেই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল সম্পদ জড়ো করা দুনিয়া কামাই করা সেই বিষয়গুলোর প্রতি মানুষের ছিল প্রবল আসক্তি দুনিয়া কামাই করার জন্য এভাবে মানুষ সর্বাত্মক প্রচেষ্টাকে নিয়োজিত করে থাকে তার কিছু উদাহরণ এই চিত্রগুলোর মাধ্যমে আমাদের সামনে উঠে আসে অথচ অপরদিকে যখন কিনা কেয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে জড়ো করা হবে মানুষকে নিজের আমলের হিসাব দিতে হবে আল্লাহ সুবাহতাল্লার সামনে সেই বিষয়গুলো সম্পর্কে তারা কেমন যেন উদাসীন এবং গাফেল আখিরাত কামাই করা এবং আল্লাহ সুবাহতাল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা এই বিষয়গুলোর প্রতি মানুষ উদাসীন হয়ে রয়েছে তার আসক্তি কেবলমাত্র দুনিয়াবি ধন সম্পত্তি কামাই করার দিকে এই জন্যই আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন যে এই ঘটনাগুলো সাক্ষ্য দেয় ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ মানুষ তার রবের নিয়ামতগুলোকে অস্বীকার করে তার রবকেও অস্বীকার করে অস্বীকার করে তার সমস্ত দান এবং অনুগ্রহকে মানুষ সৃষ্টিগতভাবেই অত্যন্ত স্বার্থপর আত্মস্বার্থে ভরপুর তার অন্তর যেদিন দিন কবর থেকে সে উত্থিত হবে অন্তরে রহস্য যেই দিন প্রকাশিত হয়ে যাবে সেই বিষয় সম্পর্কে যেন তার কোনো চিন্তা ভাবনাই নেই এই জন্যই অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন ওকালি ইলুম মিন ইবাদিয়া শাকুর খুব অল্প সংখ্যক বান্দাই রয়েছে যারা কৃতজ্ঞ যারা সুক্রিয়া আদায় করে অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা ত্যাগফুরুন তোমরা আমার সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা আদায় করো এবং অবাধ্যতা অকৃতজ্ঞতা প্রকাশ করো না আল্লাহ সুবাহতাল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সমস্ত বান্দাদের মধ্যে সামিল করেন যারা তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সুক্রিয়া আদায় করে এবং আল্লাহ সুবাহতাল্লাহর প্রতি যাদের অন্তরগুলো ঝুঁকে থাকে ওসলাল্লাহ তাল্লাহ সঈদিন সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন কত বুঝে যাবে সকল হমিকা যেতে হবে Куда